এসো সবাই মিলে নামাজে যাই চলে বেহেস্তেরি চাবি পাবো বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে এসো সবাই মিলে নামাজে যাই চলে বেহেস্তেরি চাবি পাব বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে জান্নাত হবে তোমার ঘর পাবে কত আধো জান্নাত হবে তোমার ঘর পাবে কত আদর নিয়মিত নামাজ আদায় করিলে নিয়মিত নামাজ আদায় করিলে এসো সবাই মিলে নামাজে যাই চলে বেহেস্তেরি চাবি পাবো বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে সঠিক নিয়তের সাথে নামাজ পড়লে দুনিয়াতে রিজিকের অভাব হবে না হাদি শরীফের বর্ণনা সঠিক নিয়তের সাথে নামাজ পড়লে দুনিয়াতে ঋষিকের অভাব হবে না হাদি শরীফের বর্ণনা দুনিয়ার ধান্দা ছেড়ে দিয়ে নামাজ আদায় করিলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে বেহেশতেরি চাবি পাবে বলেছেন রাসুলে এসো সবাই মিলে নামাজে যাই চলে বেহেশতেরি চাবি পাবো বলেছেন রাসুলে বেহেশতেরি চাবি পাবে বলেছেন রাসুলে কবরেরা রাজব থেকে বাঁচাইবেন তোমাকে দয়াল খোদা প্রভু রব্বানা ডান হাতে দেবে নামল নামা কবরেরা রাজব থেকে বাঁচাইবেন তোমাকে দয়াল খোদা প্রভু রব্বানা হাতে দেবে না মন নামা খোদার ভয়ন্তরে নিয়ে নামাজ আদায় করিলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে এসো সবাই মিলে নামাজে যাই চলে বেহেস্তেরি চাবি পাবো বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে পুলসি রাত পার হবে রে বিজলির আকারে জন্নত হবে তোমার ঠিকানা কোনো হিসাব নিকশ লাগবে না পুলসিরাত পর হবে রে বিজলির আকারে জান্নাত হবে তোমার ঠিকানা কোনো হিসাব নিকাশ লাগবে না নামাজ পড়লে কামিয়াব হবে ইহ ও পরকালে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে এসো সবাই মিলে নামাজে যাই চলে বেহেস্তেরি চাবি পাবো বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে জান্নাত হবে তোমার ঘর পাবে কত আদর জান্নাত হবে তোমার ঘর পাবে কত আদর নিয়মিত নামাজ আদায় করিলে নিয়মিত নামাজ আদায় করিলে এসো সবাই মিলে নামাজে যাই চলে বেহেস্তেরি চাবি পাবো বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবো বলেছেন রাসুলে বেহেস্তেরি চাবি পাবে বলেছেন রাসুলে